نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন শ্রেণীর উল্লেখ করেছেন সবার যোগ্যতা আল্লাহ তালা সমান দেননি এবং দায়িত্ব সবার একই না যোগ্যতা অনুসারে আল্লাহ তালা দায়িত্বের ভাগ করে দিয়েছে আশা সিদ্দিকা আল্লাহ তালানহার হাদিস রাসুল সাল আলী হাসলাম বলেছেন আনজিলুন নাসা জিলাহম লোকদেরকে তাদের অবস্থানে রাখো সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইনের মধ্যে আমরা দেখি যে তাদের এক একজনের হালত এক এক ধরনের ছিল তাদের মধ্যে কেউ শিক্ষিত ছিলেন কেউ কম শিক্ষিত ছিলেন কেউ শৌর্যে বীর্যে বীরত্বে অনেক অগ্রসর ছিলেন কেউ ভাষা সাহিত্যে কথায় পারদর্শী ছিলেন কেউ কাফেরদের ক্ষেত্রে শত্রুতায় আল্লাহর ব্যাপারে দিনের ব্যাপারে দৃঢ়তায় অনমনীয় ছিলেন আর তাদের মধ্যে কেউ দেখা যায় যে দিনের এতেদাল এর সাথেই সব কিছুকে নিয়ে চলার মানসিকতা ছিল তাদের মধ্যে যেমন সুদর্শন ছিলেন এমনিভাবে স্বাভাবিক স্বাভাবিকভাবে সামাজিক দৃষ্টিতে সেই পর্যায়ের না এমন সাহাবিও ছিলেন কিন্তু সবার মধ্যে দিনকে আদর্শ হিসেবে ধরা আল্লাহর জন্য কোরবানি দেওয়া এই বিষয়টা ছিল যার কারণে সবার সমন্বয়ে এমন এক জমাত সংগঠিত হয়েছে যে পুরা পৃথিবীর চিত্র তারা পাল্টে দিয়েছে এখনো উম্মতের মধ্যে আল্লাহ তালাই বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব রেখেছেন এখন নিজের পরিধি সম্পর্কে অবগত হয়ে সেই হিসাবে নিজেকে পরিচালিত করা এটাই হলো দিনের তাকাজা আমার কোন বিষয়টা ভালো লাগে আমি কোন বিষয়ে সুখ পাই আমার আবেগ আমাকে তাড়িত করে এইভাবে পরিচালিত না হয়ে আমাকে আল্লাহ তালা যে যোগ্যতা দিয়েছেন সেই অনুসারে দিনের কি তাকাবা দিনের কি দাবি আমার দ্বারা পূরণ হতে পারে দিনের প্রয়োজনটা কি সেটা লক্ষ্য করে যদি আমরা নিজেদেরকে নিয়োগ করি তাহলেই উম্মত একটা ভালো ফল পাবে দিন যখন পরাজিত তখন একজন মুসলিমের বাহ্যিক অবস্থা দুনিয়াবি অবস্থা ভালো থাকতে পারে না কারণ একজনের একজন মুসলিম মোমেনের তার মূল রুহ এবং আত্মা হলো দিন এছাড়া সে শুধু একটা প্রাণী জানোয়ার দিনের হালত যদি ভালো থাকে দিন যদি বিজয়ী থাকে তার অবস্থা কি থাকবে ভালো থাকবে আর দিন যদি পরাজিত থাকে তো একজন মুসলিমের দুনিয়াবি অবস্থা কি থাকতে পারে না ভালো থাকতে পারে আমরা যদি আমাদের জন্য আদর্শ আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত আদর্শ যারা ছিলেন রাসুল সাল্লাহ আলহিহাস্লাম উসওয়াই হাসানা সাহাবাইকারাম রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইন রাসুল সাল্লাম বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রাশিদিন যে তাদের আদর্শ এর দিকে লক্ষ্য করি যতদিন দিন বিজয়ী ছিল যখন দিন বিজয়ী হয়েছে তাদের দুনিয়াবি অবস্থাও উন্নত হয়েছে আর যতদিন দিন পরাজিত ছিল গরিব ছিল তারাও ঘোরাবা ছিলেন রাসুসাল্লাহ ইসলাম শেষ সময়ের জন্য বলে গিয়েছেন যে আবার দিন গরিব হবে ঘোরাবারাই সুসংবাদের অধিকারী হবে খিলাফতের পতনের পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম প্রতিষ্ঠার জন্য খিলাফতের পুনরাবর্তনের জন্য সময়ের প্রেক্ষাপট বা অবস্থার দৃষ্টে যাদের ভিতরে আল্লাহর দিনের সঠিক চেতনা ছিল তারা বিভিন্ন পন্থা পদ্ধতি গ্রহণ করেছিলেন আসলে সেই ব্যবস্থাগুলো ছিল সাময়িক আল্লাহ তালা দিন বিজয়ের জন্য যেমন দিনকে প্রতিষ্ঠিত করা এবং বিজয়ী করা এর নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এর জন্য পদ্ধতি আল্লাহ তালা কি করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন আর সেই পদ্ধতির মাধ্যমেই দিনটা প্রতিষ্ঠিত হয়েছে স্বয়ং রাসুল সাল আলহি আসাল্লাম মক্কায় দাওয়াত তালিম তাজকিয়া তারপরে আখলাক আরো আরো যা যা কৌশল আছে সব প্রয়োগ করেছেন কিসের জন্যই দিন প্রতিষ্ঠার জন্যই এগুলো করার পরেও নিজেরাও মক্কায় টিকতে পারেননি নিজেরাও কি করতে পারেননি মক্কায় টিকতে পারেননি এটা আল্লাহ তালার মানে একেবারে প্র্যাকটিক্যাল প্রত্যেকে যেন সচক্ষে দেখে বিষয়টা বুঝতে পারে এই ব্যবস্থার অধীনে এই কার্যক্রমটা হয়েছে যে আল্লাহ তালা তো জানেন যে একসময় এই বিষয়গুলোকেই মানুষ ওসিলা বানিয়ে নিজের দায়িত্ব থেকে কি করতে যাবে গা বাঁচাতে চেষ্টা করবে এইগুলো আল্লাহ তালা চোখের সামনে এনে দেখিয়ে দিয়েছেন যে আসলে দিন বিজয়ের জন্য যে বিষয়টা প্রয়োজন সেই বিষয় রাসুল সাল্লাহ ইসলামকে পর্যন্ত যখন সেই বিষয়ের সাথে আল্লাহ তালা জড়িত হওয়ার নির্দেশ না দিয়েছেন দিন কি হয় নাই সেভাবে প্রতিষ্ঠিত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ প্রদত্ত মানহাজ এবং পদ্ধতি অবলম্বন করতে কি ছিলেন বাধ্য ছিলেন শুধু দিন প্রতিষ্ঠা দিন বিজয়ের আবেগ বা নিজেদের প্রচেষ্টা এটা কি না দিন বিজয়ের জন্য যথেষ্ট না এর পদ্ধতিটাও কার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যখন সেই নির্ধারিত পদ্ধতিতে অগ্রসর হয়েছেন রাসুল সাল্লাহ দিন কি হয়েছে বিজয়ী হয়েছে এর আগ পর্যন্ত রাসুল সাল্লাহামকে আল্লাহ তালা সেই নির্ধারিত পদ্ধতির নির্দেশই কি করেননি দেননি কিন্তু যখন নির্দেশ এসে গিয়েছে তখন এই নির্দেশ আর কি হয়নি রহিত হয়নি কিয়ামত পর্যন্তর জন্য কি হয়ে গেছে চলমান হয়ে গেছে প্রতিটা সময়ের জন্য এই নির্দেশটা সাম্প্রতিক হয়ে আছে এটাই এখন কি কার্যকরী যেমন এক সময় মুসলিমদের জন্য রোজার বিধান ছিল না ছিল এখন আমরা এমন কোনো ইয়া ব্যাখ্যা বের করব যে প্রথমে মুসলমানদের অবস্থা রোজা রাখার মতো ছিল না তাদের রোজা রাখার জন্য যেই মানসিক বা যেই ইমানি হালত দরকার সেই হালতটা প্রাথমিক জীবনে কি ছিল না এই জন্য প্রথম জীবনে রোজার কি দেওয়া হয়নি নির্দেশ দেওয়া হয়নি যখন রোজা রাখার জন্য যে ইমানি হালত দরকার সেই ইমানি হালত হয়েছে তখন আল্লাহ তালা রোজার কি করেছেন নির্দেশ দিয়েছেন তখন থেকে সাহাবাহিকেরাম রোজা রাখা শুরু করে দিয়েছে আমাদের এই বর্তমান যুগে আমাদের ইমানের হালত যেহেতু সাহাবাহিকেরার মতো সেই পর্যায়ের না এই জন্য এখন আমাদের জন্য আবার রোজার বিধান কি নয় প্রযোজ্য নয় ফরজ নয় এটা বলার অবকাশ আছে আর যখন একবার বিধান নাজিল হয়ে গেছে কেয়ামত পর্যন্ত এখন কোনো শর্ত দিয়ে কোনো অজুহাত দেখিয়ে এর থেকে নিষ্কৃতি পাওয়ার আমাদের কি নেই উপায় নেই এখন ফামান শাহিদা মিঙ্কুমুর সাহারা ফালিয়াসুম হোক সে নতুন মুসলমান হোক পুরাতন মুসলমান হোক সে নামাজি মুসলমান হোক বেনামাজি মুসলমান হোক সে চুর মুসলমান হোক মদখুর মুসলমান হোক জিনাকারী মুসলমান হোক রোজা তার জন্য কি খরচ এই কথা বলার অবকাশ আছে যে সাহাবাই কেরাম সূর্য যুগে তো রোজা রাখতেন না আমরা সেই সূর্য যুগে আছি এখন রোজার ক্ষেত্রে যেমন এই বিষয়টা বলার কি নাই অবকাশ নাই নামাজের ক্ষেত্রে এটা বলার অবকাশ নাই যে নামাজ হলো আল্লাহ তাল্লাহার সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে কথাবার্তা বলা তো একজন মানুষ মাত্র মুসলমান হয়েছে আল্লাহর সাথে কথাবার্তা বলার আদব তারপরে তার মনের এই অবস্থা সেইভাবে কি হয় নাই সৃষ্টি হয় নাই এখনই সে নামাজ পড়া কি করতে পারবে না শুরু করতে পারবে না তার সাহাবাহিকেরা উন্নত একটা নির্দিষ্ট কি করতে হবে সময় পার হতে হবে ইমান সেই হালতে পৌঁছতে হবে তখন থেকে সে নামাজ পড়া শুরু করে দিতে হবে এই কথা বলার যেমন কোনো অবকাশ নাই ঠিক জেহাদের বিষয়টার ক্ষেত্রেও এই অপব্যাখ্যার অবকাশ নাই যে এটা এখন আমরা মক্কি জিন্দিগিতে আছি এখন আমাদের জন্য এই বিধান প্রযোজ্য না এটা আবার ইমানের হালত একটা ওই পর্যায়ে হলে অথচ কোন পর্যায়ে হলে সেটার নির্দিষ্ট কোনো পরিমাপ তাদের কাছে কি নাই যারা এই অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে আমরা কি করব এই জেহাদের কর্ম শুরু করে দিব এটার অবকাশ নেই সুতরাং কৌশল হিসাবে এটাই কি এখন চূড়ান্ত সুনির্দিষ্ট রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের এক হাদিস সহি হাদিসে যে রাসুল সাম বলেছেন যে আল্লাহ তালা আমাকে পাঁচটি বিষয়ের কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ আমার আনি বিহীন পাঁচটা বিষয়ের আল্লাহ আমাদের কি করছে নির্দেশ দিয়েছেন একটা হইল কি বিল জামা কি হওয়া জমাতবদ্ধ ওয়াসামি আর জামাতবদ্ধ থেকে জামাতের নির্দেশনাগুলো শোনার না জামাত সম্পর্কে আমি জামাতের সাথে শুধু নাম লিখিয়ে দিলাম এখন জামাতের কি কার্যক্রম কি নির্দেশনা এটা কি করলাম না জানলাম না না এটা কি করা জানা এখন শুধু জানলাম কিন্তু আমলে আনলাম না ওয়াত্তাহা কি করতে হবে আমলে ওয়াল হিজরতি ওয়াল জিহাদ তারপরে কি করা হিজরত করা আল্লাহর দিনের জন্য নিজের বাড়ি ঘর পরিবার পরিজন আত্মীয় স্বজন এগুলোকে ছাড়া ওয়াল জিহাদ আর কি করা জিহাদ করা এই পাঁচটা বিষয়ের নির্দেশ আল্লাহ তালা আমাকে দিয়েছেন একেবারে আসছে যে এবং এইগুলোর নির্দেশ দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এগুলি নির্দেশ দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে আমিও তোমাদেরকে কি করতেছি এই পাঁচটা বিষয়ে আমরুকুম বি খামসিন পাঁচটা বিষয়ের কি দিচ্ছি নির্দেশ দিচ্ছি পাঁচটা বিষয় কি জামাতবদ্ধ থাকা জামাতের নির্দেশনা শোনা নির্দেশনা পালন করা হিজরত করা ওমর রদি আল্লাহ তালানহু এক হাদিসের মধ্যে বলেছেন লা ইসলাম ইল্লা বিল হাদিস নয় ওমর রদি আল্লাহ তালানোর বাণী যদিও সাহাবাইকামের বাণী আসলে এই বাণীগুলোকে হাদিসে মৌকুফ বলা হয় কি বলা হয় যে ওনারা তো দিনই ব্যাপারে এই বাণীগুলো ওনারা আসলে কোনোটা বানিয়ে বলেন না রাসুল সাল্লাহাম থেকে শুনেছেন বলেই তারা কি করেছেন বলেছেন বাকি সতর্কতার কারণে রাসুল সাল্লাহাম বলেছেন এইভাবে কি করেননি তিনি কথাটা বলেননি সাহাবাহিকের মধ্যে কিছু সাহাবাহিকেরাম ছিলেন যে তারা এইভাবে রাসুল সালামের নামে হাদিস বর্ণনা করার থেকে কি থাকতেন থাকতেন মধ্যে থেকেই মধ্যে যারা রিওয়ায়াত খুব কি করতেন কম করতেন উমর রাজি আল্লাহ তালাহু বলেছেন লা ইসলামা ইল্লা বিল জামা জামাত সারা কি নেই ইল্লা বিল নেতৃত্ব ছাড়া কি হয় না জামাত ওয়ালা ইমারাতা ইল্লা বিল এতা আনুগত্য ছাড়া কি হয় না ওখানে তিনটা বিষয় এসেছে এই তিনটা বিষয় জামাতবদ্ধ হয়ে আপনি করবেনটা কি জামাতবদ্ধ হয়ে কোনো কাজ তো করবেন করবেনটা কি দিন প্রতিষ্ঠার দায়িত্ব এটা উম্মতের উপর দেওয়া হয়েছে কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ বা তানহাউনা আনিল মুনকার আমরে বিল মারুফ আর নাহিয়ানিল মুনকার এর জন্যই তাদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কি অপরিহার্য আল্লাদিন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুসালাতা ওয়া আতাউ জাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া আনিল মুনকার পৃথিবীতে তাদেরকে আমি ক্ষমতা দিলে তারা কি করে ইকামাতে সালাত করে জাকাতের বিধান চালু করে আর আমরবিল মারুফ আর নাহিয়ানিল মনকার করে আমরবিল মারুফ আর নাহিয়ানিল মুনকারকে তো আমরা আমাদের পছন্দ মতো ক্ষেত্রগুলোর মধ্যে প্রয়োগ করা শুরু করে দিয়েছে আমরবিল মারুফ আর নাহিয়া মুনকারের প্রকৃত ক্ষেত্র হইল কোনটা যেটা শক্তির মাধ্যমে প্রকাশ পায় এটাকে বলা হয় কি আমরবিল মারুফ আর নাহিয়া মুনকার সরকারের অর্ডিন্যান্স এটার কে পালন না করার কারো কোনো ইয়ে আছে অপশন সুযোগ আছে এটাকে বলা হয় আমর নাহিয়া নীল মুনকার অর্ডার কার থেকে হয় দুর্বল থেকে অর্ডার হয় না শক্তিশালী থেকে অর্ডার তখন এটার একটা চাপ ও ওজুব অনুভব করে বাধ্যবাধকতা অনুভব করে শ্রোতা আদিষ্ট ব্যক্তি এটাকে বলা হয় আমার আর নাহিয়া নীল মুনকার অন্যায় থেকে কি করা ফিরানো অন্যায় সাধারণত সমাজের খারাপ লোকগুলো করে এরা শক্তিশালী থাকে এর এই খারাপ ফিরাইতে হইলে ওলা তা হুজুন্না আলা ইয়াদি জলিমে জালেমের হাত ধরবে তোমরা হাত ধরবে মানে জালেমকে জুলুম থেকে ফিরাতেই হবে তো ফিরাতেই হলে রহম্মতের দায়িত্ব এটা শক্তি লাগবে না শক্তি হ্যাঁ। লাগবে এই জন্য জিহাদটা আসলে এই ব্যাপক কর্ম তৎপরতাটার নাম যে শক্তি সারা পৃথিবীতে সবসময়ই শক্তিমানরা শক্তির জন্য বিভিন্ন উপকরণ কি করেছে ব্যবহার করেছে সুতরাং সেই উপকরণগুলোর মোকাবেলায় নিজেদেরকেও সেই উপকরণগুলো কি করতে হবে গ্রহণ এটাই আল্লাহ তালার চিরাচরিত বিধান এইভাবেই দিনটা কি হবে প্রতিষ্ঠিত হবে হয়েছে খিলাফতের পতনের পর এই অবস্থাটাই উপনীত হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের তৎপরতা আন্দোলন ইয়া জামাত কার্যক্রম পরিচালনা করেছে এর মধ্যে বড় উল্লেখযোগ্য একটা জামাত ছিল ইখওয়ানুল মুসলিম তাদের প্রথম স্লোগান ছিল আল্লাহ রব্বুনা মোহাম্মদ নবীনা আল কুরআন দস্তরুনা আল জিহাদু সাবিলুন ওয়াল মাউতু ফি সাবিলিল্লাহি আসমা আমানিনা আমাদের পথ হইল কি জিহাদ সারা পৃথিবীতে লাখ লাখ সদস্য আছে ইখওয়ানের এবং ইখওয়ান থেকে উৎসরিত অনেক সংগঠন আছে পৃথিবীতে এমনকি আমাদের এই ভারত মহাদেশে বাংলাদেশে যে জামাত ইসলামী নামে সংগঠন আছে তারাও মতাদর্শগতভাবে কাদের দ্বারা অনুপ্রাণিত এখন দ্বারা অনুপ্রাণিত আসলে এই পৃথিবীর আনাচে কানাচে ওনাদের মূল টার্গেট ছিল কি জেহাদ পর্যন্ত পৌঁছা কিন্তু পরবর্তীতে হয়েছে কি যে পথে চলতে চলতে অনেকেই পথের কঠিনতার কারণে পথ ছেড়ে দিয়েছে বা ভিন্ন পথ গ্রহণ করে নিয়েছে তো মূল যারা ছিলেন তারা আসলে খিলাফত প্রতিষ্ঠার জন্য দিনের পুনর্বিজয়ের জন্য এই সঠিক পথটা পর্যন্ত পৌঁছার জন্যই কি করেছিলেন চেষ্টা চেষ্টা করেছিলেন কিন্তু একজন উম্মতের দীর্ঘ ঘুমের পর অলসতার পর বা আল্লাহর দিন থেকে বিচ্যুতি থাকার পর যেই পরিমাণ কষ্ট কুরবানির পরে আবার সেই অবস্থাটা ফিরে আসবে সেটার জন্য তো একটা দীর্ঘ মেহনতেরও প্রয়োজন ছিল সেটা যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সেই অবস্থা আবার আসবে সেটা আসলে সাময়িক প্রক্রিয়া ছিল ওনাদের কোনো স্থায়ী স্থির কোনো ব্যবস্থা ছিল না ওনাদের গৃহীত ব্যবস্থাগুলো এটা হতে পারে না যে ওনাদের গৃহীত ব্যবস্থাটা রাসুল ইসলাম কর্তৃক এই রাসুসলাম কর্তৃক পরিচালিত বা গৃহীত আল্লাহ কর্তৃক নির্দেশিত পথকে কি করে দিবে রহিত করে দেবে যেখানে আল্লাপাক পরিষ্কার বলছেন যে ফিতনা নির্মূলের জন্য কেতাল করো মজলুম মুসলিমদের রক্ষার জন্য কি করো কেতাল করো কাফেররা চিরদিন কেতাল করতেই থাকবে তবে তোমরা তাদের মোকাবেলায় কি করো কেতাল করো এই সব কথাগুলো কি চিরন্তন অবিনশ্বর কথা নয় আমাদের জন্য স্পষ্ট নিদর্শন নয় উং উংজিলাত সৌরাতুন মহকামাতুন ওয়াজুকিরা ফিহাল কেতাল চিরস্থায়ী সুদৃঢ় বিধান কিতালকে আল্লাহ তালা বলে দিয়েছেন মহকামা মানে কি সুদৃঢ় স্থায়ী বিধান এত স্পষ্ট বিষয় থাকার পরেও রাসুলসাম হাদিসে পরিষ্কার বলেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উন্মতের একটা দল হকের উপর কিতালে কি থাকবে রত থাকবে এই দল থাকবে এটা সবাই কি করে স্বীকার করে এবং এটাও অনস্বীকার্য কেউ স্বীকার অস্বীকার করতে পারবে না যে এই দলের বিশেষ বৈশিষ্ট্য হবে কি করা কেতাল করা হ্যাঁ এই এই দল তারা তাদের মধ্যে আহলে ইলমও থাকবে তাদের মধ্যে আহলে ফিকাও থাকবে তাদের মধ্যে আহলে হাদিস মানে হাদিসকে অস্বীকার করে না হাদিসকে মান্য করে তাদের বৈশিষ্ট্য এটাও হবে আহলে হাদিস বলতে প্রচলিত বর্তমান অন্যান্য দলের মধ্যে একটা দল আহলে হাদিস এটা না কিছু একটা শ্রেণী পৃথিবীতে ছিল আছে তাদেরকে বলা হয় মুনকিরিনী হাদিস আহলে হাদিস বলতে যারা মুনকিরিনে হাদিস না তাদেরকে বোঝায় মুনকিরিনে হাদিস না হইয়া যারা আছে তারাই কি আহলে হাদিস উনি মানে তারা মুনকিরিনে হাদিস মানে হাদিসের হাদিসকে শরীয়তের দলিল হিসাবে উৎস হিসাবে তারা কি করে মান্য এই শ্রেণী হবে এখন এই জামাতটা যেহেতু রাসুল সাল্লাম বলে গিয়েছেন যে কেমন পর্যন্ত কি থাকবে বিদ্যমান থাকবে আর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আল্লাহ তালা যখন বলেছেন যে ইমানদাররা যুদ্ধ করে আল্লাহর পথে কাফিররা যুদ্ধ করে শয়তানের পথে তো তাগুতের পথে শয়তানের পথে যুদ্ধারা যেহেতু পৃথিবীতে বিদ্যমান আছে এটা সবার একেবারে চোখের সামনে তাহলে ইমানদারদের মধ্যে একটা দল তাদের বিরুদ্ধে যুদ্ধেরত থাকবে এটাও কি অপরিহার্য কারণ আল্লাপাক সংবাদ দিয়েছেন যে ইমানদাররা যুদ্ধ করে আল্লাহর পথে এটা শুধু নির্দেশ নয় কি সংবাদ নির্দেশ তো আছে আবার সংবাদ আল্লাহর সংবাদে কি হতে পারে না মিথ্যা হতে পারে না আল্লাহ বলেছেন আল্লাহ দিন আমানু ইউকাতিলু নাফি সাবিলিন ওল্লাদিনা কাফারু ইউকাতিল নাফি সাবিলিত আল্লাহ সংবাদ দিচ্ছেন যে কাফেররা যুদ্ধ করে তাগুতের পথে আর ইমানদাররা যুদ্ধ করে আল্লাহর পথে যুদ্ধ করো এই কথা তো বলেছেন কিন্তু যুদ্ধ করে এই কথাও বলেছেন তাহলে যুদ্ধ থাকতে হবে ইমানদাররা যুদ্ধ করে এই যুদ্ধ কাফেররা যখন যুদ্ধ করে তো ইমানদাররাও কি করতে হবে যুদ্ধ করতে হবে একটা দল ইমানদার তাদের মোকাবেলায় নতুবা কাফেররা একা একাই যুদ্ধ করে তো ইমানদাররা যুদ্ধ করে এবং এই কাফেরদের মোকাবেলায় যুদ্ধের নির্দেশ আছে তাই না এখন যখন আছে তাহলে তারা আল্লাহর সুন্নত অনুযায়ী আছে সুন্নত বলতে সুন্নত বলতে আমি বোঝাচ্ছি এ কাজের জন্য দুনিয়াবি উপকরণ হিসাবে যা যা প্রয়োজন সেইগুলো সহই তারা কি আছে কারণ এই কাজের নির্দেশ শ্রেষ্ঠাদের প্রতি না এই কাজের নির্দেশ জিন্দের প্রতি না জিন্দের প্রতি থাকতে পারে সেটা জানা নাই যদি তাদের মধ্যে যুদ্ধ হয় ইয়া হয় মূল মুখাতব কারা মানুষ জিনেরা তো মোকাল্লা হতে পারে ওরা ওদের যদি সক্ষমতা থাকে ওরা ওটার অন্তর্ভুক্ত হবে জিনরা অন্তর্ভুক্ত হবে যদি তাদের মধ্যে এই সক্ষমতা থাকে সক্ষমতা অনুযায়ী তারা মোকাল্লাফ হবে দেখি ফেরেস্তাদের জন্য তো না মানুষের জন্য এখন মানুষের জন্য যখন দুনিয়ার আসবাবগুলো গ্রহণ করেই তারা করে কি গ্রহণ করে রব্বানা মা খালাক তাহাজা বাতিলা দুনিয়ার আসবাবগুলিকে আল্লাহ তালা অনর্থক কি করেননি সৃষ্টি করেননি সুতরাং যেহেতু এগুলোর মধ্যে আল্লাহ তালা একটা সার্থকতা রেখেছেন তাহলে আল্লাহর দিনের স্বার্থে তারা এইগুলোকে ব্যবহার করবে স্বয়ং রাসুল সাল্লাহ ইসলামকে এই উপকরণগুলো ব্যবহার করার নির্দেশ আল্লাহ তালা কি করেছেন দিয়েছেন এবং রাসুল উপকরণগুলো গ্রহণ করেছেন সাহবায়করম উপকরণ গ্রহণ করেছেন এমনকি রাসুল সাল্লাহ ইসলামের যে মহজেজাগুলো প্রকাশ পেয়েছে সেই মহজেজাগুলোও একেবারে শূন্য থেকে প্রকাশ পায়নি সেটার জন্য আল্লাহ তালা একটা উপকরণের উপর মজাজাগুলো প্রকাশ করিয়েছে যে তোমাদের সাধ্যেরটুকু তোমাদের করো রাসুল সাল্লাহাম দেখছেন যে সেনাবাহিনীর মধ্যে কি নেই খাবার নেই অল্প কিছু খাবার আছে পুরা বাহিনীর কাছে এখন এক দুই দিনে সব শেষ হয়ে যাবে তখন সবার যা যা আছে সবগুলোকে একত্রিত জমা করেছেন জমা করে বরকতের দোয়া করে দিয়েছেন তারপরে বলেছেন এখান থেকে প্রত্যেকে নিজ নিজ খাবারের ভাণ্ডগুলো ভরে নাও এই অল্প খাবার থেকে নিজ নিজ খাবারের ভাণ্ডগুলো কি করছে ভরে নিয়েছে কুয়ার মধ্যে পানি নেই রাসুলাম উজু করতেছেন কারো লস্করের কারো কাছে কোনো কি নেই পানি নেই রাসুল উজু করতেছেন এবং উজু শেষ হইলে পানিটুকু এই পানিটুকু কি হয়ে যাবে শেষ হয়ে যাবে সাহাবাইকার এসে বললেন যে রাসুল আল্লাহ রাসুল আপনার কাছে যে পানিটুকু আছে এই পানিটুকু ছাড়া আর লস্করের কারো কাছে কোনো পানি নেই তখন রাসুলসাল্লাম কী বল করলেন এই অল্প পানিটুকু নিয়ে এটার মধ্যে বরকতের দোয়া করে হাত দিয়ে দিলেন এরপরে কি হতে রয়েছে পানি বের হয়েছে লস্করের কারো কাছে পানি নেই কারো কাছে এক ফুটা পানিও নেই এখন রাসুল সাল্লাম বললেন যে দেখো কোথাও থেকে পানি সংগ্রহ করতে পারো কিনা দুই মহিলা আসতেছিল পানি নিয়ে এদেরকে সাহাবাই গেলাম ধরে নিয়ে আসছে পরে মহিলা মহিলাদেরকে জিজ্ঞেস করছে পানি কোথায় তারা বলছে দুই দিনের রাস্তা দূরে মানে দুই দিনের রাস্তা দূরে থেকে তারা পানি নিয়ে আসছে এখন তাদেরকে ধরে নিয়ে আসতেছে সাহাবাই গেলাম তখন তারা বলতেছে আমাদের পিছনে আমাদের গোত্রের লোকেরা আসতেছে মানে পানির হেফাজতের জন্য গোত্রের সৈনিকদেরকে নিয়ে গেছে তারপরে সাহাবাহিকেরাম এই দুজনকে ধরে নিয়ে এসেছে রাসুলসলামের কাছে নিয়ে আসার পরে তাদের মস্কের মুখ খুলে মস্কের মুখের মধ্যে রাসুলসলাম কি দিয়েছেন হাত দিয়েছেন পরে রাসুলের আঙ্গুল দিয়েছেন তো আঙ্গুলের ফাঁক দিয়ে ফোয়ারার মতো পানি কি করতেছিল বের হ্যাঁ। হইতেছিল তো সাহাবাহিকরাম প্রত্যেকে পানির ভাণ্ডগুলো এখান তিনি পানি ভরেছেন ওই মহিলা দুজন আশ্চর্য হয়ে তাকায় রয়েছে পরে দেখা গেল ওদের মস্কের পানি কি হয় নাই এক ফুট কমে কমেনি আবার মস্কের মুখ বেঁধে ওদেরকে দিয়ে দিয়েছে পরে সাহাবাইকে বলছে যে তোমাদের কাছে যা যা আছে কিছু দাও ওদেরকে প্রত্যেকে কিছু টাকা পয়সা খেজুর খাবার দাবার সাথে সাথে এক গাঠটি বেঁধে ওই মহিলা দুজনকে দিয়ে দিছে যেহেতু তাদের পানি দিয়ে উপকৃত হয়েছে দিয়ে দিয়েছে বিদায় করে দিয়েছে এখানেও দেখেন মানে একটা উপকরণের অবলম্বন প্রয়োজন পড়ছে যে উপকরণগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন যার যতটুকু সাধ্য আছে দিন যখন পরাজিত অবস্থায় আছে এখন এই দিনের বিজয়ের জন্য নিজের একেবারে ন্যূনতম জরুরত পূরণ হয়মূলক উপকরণগুলো রেখে বাকিগুলিকে এখানে কোরবানি দেওয়া প্রত্যেকের জন্য এটা ফরজ আমরা করি আর না করি প্রত্যেকের জন্য এটা যে যতটুকু এই ক্ষেত্রে বাঁচিয়ে রাখবে উপকরণগুলোকে সম্পূর্ণ ব্যবহার না করবে সে সেই সেই পরিমাণ দায়িত্বহীন বলে গণ্য হবে সেই পরিমাণ ওয়াজিব তার ঘাড়ে থেকে যাবে শেখ আনোয়ার আওয়ালাকি রহিমাউল্লা বলেছেন যে জেহাদের সাথে শরিক হওয়ার চৌচল্লিশটা উপায় কারো হয়তো সাধ্য আছে এই চৌচল্লিশটা উপায় এই কি হওয়ার অংশগ্রহণ করার সে যদি তেতাল্লিশ উপায়ে অংশগ্রহণ করে সে পরিপূর্ণ দায়িত্ব আদায়কারী হলো না এমনি বাহ্যিকভাবে দেখতে দেখা যাবে যে সে অনেক কাজ করতেছে তারপরও তার সামর্থ্যের কারণে আরও বেশি সামর্থ্য ছিল সেটাকে আটকে রেখেছে সে ধরে রেখেছে সেটাকে খরচ করে নাই এই কারণে সে কি হবে এতটুকুর জন্য তার জবাবদিহিতা সম্মুখীন হতে হবে আর কারো সাধ্য নাই শুধু এক মুঠ খেজুর দেওয়ার কি আছে সামর্থ্য আছে এটাই তার জন্য প্রশংসনীয় দায়িত্ব মুক্তির জন্য কি হবে ব্যয় করার মতো তারা কিছুই পায় না সামান্য কিছু নিয়ে এসেছে তারা এটারই রাসুল সাল্লাম কি করেছেন প্রশংসা করেছেন মুনাফিকরা যেটার কি করেছে নিন্দা করেছে এখন আসলে উম্মতের যে অবস্থা মুসলিমদের যে অবস্থা এবং দিনের যে অবস্থা এর আলোকে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জিহাদ ছাড়া কোনো কি নেই বিকল্প নেই আর এই রাস্তায় কেয়ামত পর্যন্ত একটা জামাত তৎপর থাকবে এটাও রাসুল সাল্লাহ আলিয়ামের কি আছে ভবিষ্যৎ বানিয়ে আছে আলহামদুলিল্লাহ এই জামাত তৎপর আছে এবং পৃথিবীর বাস্তবতা এবং অভিজ্ঞতা নিয়েই তারা আছে একেবারে তৃণমূল পর্যায় থেকে নিয়ে ক্ষুদ্র অবস্থা থেকে নিয়ে তিলে তিলে তিলে অভিজ্ঞতা অর্জন করতে করতে করতে করতে এখন আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে পৃথিবীর পরাশক্তিগুলিকে নাকানি চুবানি খাওয়াতে পারে তারা আমাদের চোখের সামনে এখনও বিষয়টা স্পষ্ট না হওয়া এটা আমাদের নিজেদের সংকীর্ণতা বা নিজেদের অদূরদর্শিতা বা নিজেদের মানে, চোখের অন্ধত্ব নতুবা আলহামদুলিল্লাহ উম্মতের বাস্তবতাটা হলো যে পতনের চূড়ান্ত গহ্বর থেকে এই পর্যায়ে উঠে এসেছে আলহামদুলিল্লাহ যে পুরা পৃথিবীর পরাশক্তিগুলো এখন তাদেরকে গুনতে এবং তাদেরকে নিয়ে মাথা ঘামাতে এবং তারা পেরেশান থাকতে এবং ভীত সন্ত্রস্ত হতে কি হচ্ছে বাধ্য হচ্ছে ওরা ভীত সন্ত্রস্ত এদেরকে নিয়ে যাদেরকে নিয়ে তারা ভীত সন্ত্রস্ত তাদেরকে তারা কি বলবে সন্ত্রাসী বলবে এটা একটা স্বাভাবিক বিষয় আর এই সন্ত্রাস হওয়াটা এটা কি ফরজ কোরআন শিখ আল্লাহ বলছেন তোর হিবু না বিহি আদু আল্লাহ তোমাদের এই প্রস্তুতির মাধ্যমে তোমাদের এই তৎপরতার মাধ্যমে তোমাদের এই ব্যয়ের মাধ্যমে আল্লাহ শত্রুদেরকে কি করবে ভীত সন্ত্রস্ত রাখবে আল্লাহর শত্রুরা যাদের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে তাদের দ্বারা ফরজ আদায় হচ্ছে এটা নিশ্চিত এবং যাদের দ্বারা ভীত সন্ত্রস্ত আছে তাদের দ্বারা কি হচ্ছে এই ফরজটা আদায় হচ্ছে ওহাম্মদ কুল্লু উম্মতিম বি রাসুল হিম প্রত্যেকটা উম্মত তাদের রাসুলকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছে সংকল্প করেছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা কি করব এদেরকে ধ্বংস করে দেব এদের ব্যাপারে আমরা যুদ্ধ চালাবো এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স প্রত্যেকটা উম্মত তার রসুলের সাথে কি করেছে এই আচরণ করেছে মোহাম্মদ কুল্লু উম্মাতিম বি রসুলি প্রত্যেকটা জাতি তাদের রসুলের সাথে এই আচরণটা করেছে ইসলাম গ্রহণ করেছে তো গুটি কথা আমভাবে উম্মত কি করেছে বিরোধিতা করেছে সুতরাং কুফুরির এই জয় জঙ্কারের এই পৃথিবীতে এখন পুরা পৃথিবী পরিচালনাকারী উম্মত কারা মুসলিম উম্মত না কাফেররা তারা সংকল্প করতেছে একটা দলকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যেই দলকে ধ্বংস করার জন্য সংকল্প করবে তারা অবশ্যই রসুলদের অনুসারী দলটা হবে রিসালতের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া কারা যারা ওদের ধ্বংসের সংকল্পের পরিকল্পনার টার্গেট হয়ে আছে ওদের ধ্বংসের পরিকল্পনার টার্গেট যে জামাত তারাই কি ওরাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস নবীদের স্থলাভিষিক্ত নবীদের কাজ তাদের দ্বারা আঞ্জাম পাচ্ছে এটা আমাদের কাছে একটা আশ্চর্যকর কথা মনে হলো যে এরা নবীরা রেস আমরা নবীরা রেস তো জানি এতদিন ভিন্নভাবে কোরআন শরীফ আল্লাহ তালা বলেছে আউজবিল্লাহ পনেরো দিন وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর দিনের জন্য জেহাদ করো তোমরা যদি মুখ ফিরায় নাও তাহলে জেনে রাখো তোমাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দিয়ে আল্লাহ তালা এই কাজ করাবেন তারা তোমাদের মতো হবে না এই আয়াতেরও বাস্তবায়ন হবে পৃথিবীতে পুরা পৃথিবীতে দিনের রক্ষক দিনের জন্য জেহাদকারী রাসুল সাল্লাহাম থেকে নিয়ে বারোশো শতাব্দী পর্যন্ত কারা ছিল আরবরা বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত আরবদের মাধ্যমেই পুরা পৃথিবীর কি ছিল খেলাফত ছিল যুদ্ধ ছিল এদের অধীনে এই যুদ্ধ পরিচালিত হতো বাগদাদে খিলাফতের পতনের পর এটা কারণ আরবরা নিজেদের বিলাসিতায় নিজেদের দুনিয়ার আকর্ষণ এই জেহাদ বিমুখিতার মাধ্যমে ওই পদটা কি করেছে থেকে বঞ্চিত হয়ে পড়েছে সেই শক্তিটা চলে গেছে কোথায় তুর্কিদের হাতে কাদের হাতে তুর্কিদের হাতে মিশরে যে পুরা পৃথিবীতে তুর্কিদের আমাদের মুঘলরা ওরা কি তুর্কিদের বংশধর তারপরে ইরানের যে সিয়ামিয়া এগুলিও কাদের বংশধর তুর্কিদের বংশধর সিয়া ওই যে তাইমুল লং ছিল হিন্দুস্তানে তার রাজত্ব ছিল সেও তুর্কি ছিল তারপরে সাফবিরা ছিল ইরানে তারাও কি ছিল তুর্কিদের বংশধর ছিল মিশরে মামলুকরা তারাও তুর্কি ছিল এরপরে খিলাফতে ওসমানিয়া যেটা সেটাও কি ছিল তুর্কিদের হ্যাঁ। সেটার তো বিশাল বড় একটা ব্যাপার ছিল বিশাল সময় পর্যন্ত তারা পুরো পৃথিবীর কী কী হয়েছে মানে তিনটা মহাদেশ পর্যন্ত তাদের রাজত্ব বিস্তৃত ছিল এশিয়া ইউরোপ আমেরিকা তিন দেহাত মহাদেশে তাদের রাজত্ব এবং দাপটের সাথে তারা ছিল এদের নেতৃত্বে কি হয়েছে ইসলামের বিজয় হয়েছে ইসলামের সুরক্ষা হয়েছে ইসলামের প্রচার হয়েছে ইসলাম বিস্তৃতি লাভ করেছে আরবদের পরিবর্তে অনারবদেরকে দিয়ে আল্লাহ তারা কি করেছে শেষ জামানার ব্যাপারে রাসুলাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইয়াহরুজু কৌমুম মিনাল মাসরিকে পূর্ব দিক থেকে একটা দল বের হবে ইয়াত্তি ওন আলিল মাহদি তারা মাহদির জন্য ক্ষেত্র প্রস্তুত করবে এরা থেকে আসবে আরব থেকে আসবে মাহাদি তো আরব থেকে হবে কিন্তু মাহাদির জন্য ক্ষেত্র তৈরি করবে কোন কম মাসিক থেকে আগত একটা কম মানে মাসিক থেকে আগত কমটা অন্য এক হাদিসের মধ্যে আসছে যদি এই হাদিসটা সহি পরিপূর্ণ মানদণ্ডে উত্তীর্ণ একটা হাদিস আছে যদিও সনদগত কিছু দুর্বল সেটা হলো তাখরুজু রায়াতু সৌদিন মিন কিবালি খোরাসান খোরাসানের দিক থেকে কালো পতাকাধারীরা কি হবে বের হবে খোরাসানের বাহিনীটা যদি দুই হাদিসকে মিলানো হয় তাহলে ওই বাহিনীটা আসবে খোরাসান থেকে আর খোরাসানটা হলো বর্তমান আফগানিস্তান বা পাকিস্তানের কিছু অঞ্চল ইরানের কিছু অঞ্চল এই অঞ্চলগুলো মিলে কি হয় সেই খোলাচিন খোরাসান আর দেখেন আল্লাহ তালা এই হাদিসে সহি যে প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ কি করেন আল্লাহ তালা প্রেরণ করেন এটা সহি হাদিস এক হাজার সন পর্যন্ত মুজাদ্দিদ হয়েছে আরবদের থেকে থেকে এক হাজার সনের পরের থেকে মুজাদ্দিদ হচ্ছে মুজাদ্দিদ আলফেসানি ওনাকে সারা পৃথিবী কি বলে দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ বলে কোথায় ওনার ইয়া অবস্থান কোথায় মুজাদ্দিদ আলফেসানি কোথেকে আসছেন যাই হোক দেশ থেকে তা না এই খোরাসানের অঞ্চল থেকে না মুজাদ্দিদ আলফেসানি ইয়ার বিরুদ্ধে আকবরের দিনে আলাহির বিরুদ্ধে উনি অবস্থান দাঁড়িয়েছেন না আকবরের পরে আসছে জাহাঙ্গীর জাহাঙ্গীর তো তারা কী করেছে জেলবদ্ধ জেলবদ্ধ আবদ্ধ রেখেছিল তিমুজাদ্দিদ আল হলেন এই ভারত উপমহাদেশ থেকে ধরেন বা আফগানিস্তান সহ পুরো অঞ্চল থেকে তারপরে এগারোশো শতাব্দীর মুজাদ্দিদ ধরেন আল হাসান মুজাদ্দিদ আল হাসানি আহমদ সিং তারপরে এরপরে বারোশো শতকের মুজাদ্দিদ শাহুলিউল্লাহ মহাদ্দিদ রহমতুল্লাহ উনিও কি উপমহাদেশ থেকে তেরো শত তেরো শতকের মুজাদ্দিন হলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ রাশি রাশিদিনের পর এই তেরো শত বৎসরে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ মতো এমন খালেস ইসলামী জেহাদ আর হয়নি রাজ্যের বিস্তৃত হয়েছে বিভিন্ন খলিফাদের সময় বিভিন্ন বাদশাদের সময় মুসলিম শাসকদের সময় কিন্তু এমন খালেস ইসলামী জেহাদ ইমন আল্লাহওয়ালাদের মাধ্যমে দিনের জন্য শাহাদত আর কি হয়নি এই তেরোশো বৎসরে উনি সেই ধারা ছিলেন যদিও আল্লাহ তাল্লাহার মঞ্জুর ছিল সেই সময় সীমিত সময় পর্যন্ত ওনার ইয়াটা ছিল কিন্তু ওনার ধারাটা তো কি করেছে রয়ে গেছে আদর্শটা রয়ে গেছে দেখেন এরপরে পরবর্তীতে বলা হয় যে কোনো এক এই ভারত উপমহাদেশ থেকে দিনের বিভিন্ন আঙ্গিকে কত বড় বড় দিনের দায় তৈরি হয়েছে ইলিয়াস রহমতুল্লাহ মতো দিনের মোবাইল লিগ তৈরি হয়েছে যদিও ওনাদের মিশনকে আমরা একটা পর্যায় পর্যন্ত গুটিয়ে ফেলেছি ওনাদের মিশন তার শুধু শুধু এই গুটি কিছু কার্যক্রমে ছিল না পরিপূর্ণ দিন প্রতিষ্ঠা ওনাদের কি ছিল ওরা মিশন ছিল মৌলানা মদিদ রহমতুল্লাহ মতো এমন বড় লেখক তৈরি হয়েছে এই যে তার একটা বাণী পড়লাম এই যে একটু আগে কোট করলাম এই আসলে আমরা ওনাকে ভিন্ন দৃষ্টিতে দেখি বা ওনার কিছু ভুল ত্রুটির কারণে সমালোচনার পাত্র বানাবে আমাদের মেজাজের সাথে মিলে না কারণ ইসলামের একটা খণ্ডিত রূপ আমাদের কাছে পরিপূর্ণ ইসলাম হিসাবে পরিতৃপ্তির সাথে ঢুকে আছে যার কারণে ওনাদের ইসলামের পরিপূর্ণ রূপায়ণটা আমাদের কাছে কি লাগে না আমাদের কাছে অন ইসলাম অন ইসলাম মনে হয় এই জন্য এই ব্যক্তিগুলো আমাদের কাছে কি খারাপ আসলে বাস্তবে বিষয়টা কিন্তু এমন না আমাদের কাছে ওনারা খারাপ কেন আমরা একটা ইসলামের খণ্ডিত অবস্থা নিয়ে ইয়ে আছি সন্তুষ্ট হয়ে আছি আর পরিপূর্ণ দিন এটাকে ভেবে রেখেছি এই কারণে আমাদের কাছে ওনাদের অবস্থানটা কি মনে হয় পরিপূর্ণ রূপের অবস্থানটাকে আমাদের কাছে বিকৃত মনে হয় বিকৃত রূপ মনে হয় কলসির তলা নাই মানে বাম বাউন মানে বেটে হাঁটো হওয়ার কারণে ও কলসির মধ্যে হাত দিয়ে কলসির কী বানা নিচ পর্যন্ত নাগাল পায় না ওরা কী বলতেছে কলসির তলা নেই দোষ হইল কলসির যে তার তলা নেই নিজের যে হাত পৌঁছে না এই পর্যন্ত নিজের হাত খাত হওয়ার কারণে এই দোষ আমরা এই ধরনের ব্যক্তিদেরকে এই ধরনের কিছু দোষে আমরা কি বানাই দোষী বানাই আসলেই দোষী তোলা তো আমরা খুঁজে পাচ্ছি না তলা ছাড়া খারাপ না বাস্তবতা দেখেন আমি আসলে অন্যদিকে চলে গেছে আমরা আসলে দিনের কাজ যদি করতে চাই আমাদের জন্য অপরিহার্য কোরআন শরীফ আল্লাহ তালা রাসুল সাল্লাহ ইসলামকে কি বলেছেন ওয়াল্লাজি আইয়াদাকা বিনাসরিহি ওয়াবিল মুমিনিন আল্লাহ যিনি আপনাকে সহায়তা করেছে নিজের সাহায্য দ্বারা এবং মুমেনদের দ্বারা স্পষ্ট অর্থ কিন্তু এটা যে আল্লাহর সাহায্য দ্বারা এবং মুমেনদের দ্বারা আল্লাহর সাহায্য ভিন্ন মুমেনরা কি ভিন্ন দুইটা বিষয় উল্লেখ করেন নাই এবং বলছেন এবং এর আগের এবং পরের জিনিসটা কি হয় ভিন্ন হয় আমি এবং তুমি কি এক হয়তো কাজের মধ্যে মিলছি আমরা আমি এবং তুমি একসাথে গিয়েছি যাওয়ার মধ্যে আমাদের কাজটার মধ্যে মিল আছে কিন্তু সত্তা কয়টা দুইটা আল্লাহর সাহায্য এটাও কার্যকরী ছিল রসুলামের বিজয়ের জন্য মুমেনদের সঙ্গ এটাও রসুলামের বিজয়ের জন্য আল্লাহ তালা উপকরণ হিসাবে কি করেছেন রেখেছেন তাহলে রাসুল সাল্লাহাম যেখানে মুমেনদের সাহায্যের দ্বারা কি হয়েছেন মুয়াইয়াদ হয়েছেন আমি আর আপনি যদি রাসুলের পথে থাকি তাহলে আমাদেরও মুমেনদের সাহায্যটা অপরিহার্য না অপরিহার্য না আমরা যদি বিচ্ছিন্ন একটা জমাত যত শক্তিশালী হই যত উন্নত চরিত্রের যত উন্নত আখলাকের ইমানের অধিকারী হই আল্লাহ তালার সুন্নত না যে এই ছোট্ট এই মুখলেস এই খালেস লোকগুলিরে পুরা পৃথিবীর উপর কী করে দেবেন বিজয়ী করে দেবেন যতক্ষণ পর্যন্ত তাদের সাথে আল্লাহর ওই সুন্নত যে বিল মিনিন না হবে জড়িত না হবে এটাই সুন্নত এটার মানে আরো সংক্ষিপ্ত ভাষাই বলি যে গেরিলা যুদ্ধের জন্য মুজাহিদের জন্য জনগণ হলো মাছের জন্য পানির মতো পানির মধ্যে মাছ একটা অংশ কিন্তু এই মাছের সুরক্ষা মাছের এই নিজের সমৃদ্ধি প্রবৃদ্ধি হ্যাঁ। সবটা চলাফেরা কিসের উপর নির্ভর করে এটাই আল্লাহর জন্য সুতরাং এই মুজাহিদদের বিচরণ মুজাহিদদের শ্বাস গ্রহণ মুজাহিদদের খাদ্য সংগ্রহ নিজেদের আত্মগোপন সুরক্ষা এই সবটা কিসের সাথে জনগণের সাথে যতক্ষণ পর্যন্ত জনগণকে তাদের আপন আপন অবস্থানে রেখে সম্পৃক্ত না করা যাবে এই কাজের সাথে ততক্ষণ পর্যন্ত তারা কি করতে পারে না বাহ্যিক সফলতা পেতে পারে না হ্যাঁ যদি অবস্থা সেই অনুকূলে এখনও না হয়ে থাকে এবং নিজেরা পরিপূর্ণ চেষ্টা করে যায় তাহলে সে নিজের আপন মিশনে সে নিজের জীবনের ব্যক্তি জীবনের মিশনে সে কী হবে সফল হবে মক্কা বিজয়ের আগে যারা শহীদ হয়েছে তারা কি সফল নয় না ব্যর্থ ব্যক্তিগতভাবে তারা কি সফল এবং সামগ্রিকভাবে অসফল কারণ ওনাদের এই কুরবানিগুলোর মাধ্যমেই তো মিশনটা কি হয়েছে অগ্রসর হয়েছে পরবর্তীতে যেই শর্তগুলো প্রয়োজন ছিল সেই শর্তগুলো পূরণ পর্যন্ত পৌঁছে তো ওনাদেরকে উচিলা করেই এই জন্য আসলে এই পথে ব্যর্থতা নেই কিন্তু ওই চূড়ান্ত সফলতাটা আসতে হইলে উন্মতের সেই বিজয়টা আসতে হইলে দিনের সেই একামতটা হতে হলে রহম্মতের সংশ্লিষ্টতা কি লাগবে আপনি যে ইয়েতে আসছিলেন সেই ইয়েতে আমি এসে গেলাম বাকি বিশ্লেষণটা এখন আর গেলাম না এখন দেখেন আমাদের অনেকে যাদের দ্বারা অনুপ্রাণিত হই কিন্তু হওয়ার পরও আমাদেরকে উন্মতের সাথে মিশে যে আমার এই মিশনটাকে অগ্রসর করতে হবে এই চিন্তাটা কি থাকে না অথচ মাঠে ময়দানে যারা তৃণমূল পর্যায় থেকে কাজ করতে করতে করতে করতে অভিজ্ঞতা লাভ এবং যোগ্য ব্যক্তিরা অভিজ্ঞতা লাভ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে পুরা উম্মতকে আমাদের সাথে জড়িত হতে হবে পুরো উম্মতের সাথে কী হতে হবে জড়িত হতে হবে যেন আফগানিস্তানের মধ্যে ওনারা পুরো পৃথিবীর মোকাবেলায় বিজয়ী হয়েছে কীভাবে সেখানের যে উম্মত ছিল তারা তাদের সাথে কি ছিল মুজাহিদের সাথে জড়িত ছিল যদিও তাদের শাসক রাজনীতিবিদরা তারা কি ছিল শত্রুর পক্ষে ছিল এতদ সত্ত্বেও তাদের শাসক শ্রেণী শক্তি যাদের হাতে যারা রাজনীতিবিদ তারা শত্রুর পক্ষে থাকা সত্ত্বেও যেহেতু মুজাহিদদের পক্ষে কি ছিল অম্মত ছিল আর উম্মতকে উম্মত সঙ্গে থাকার মাধ্যম ছিল ওলামাই কারা তিনটা শ্রেণী সর্বদাই মানুষের পরিচালক হয়েছে সম্পদশীল শ্রেণী ওলামা শ্রেণী এবং মুজাহিদ শ্রেণী কয়টা তিনটা এই জন্য হাদিসের মধ্যে রাসুল হাসান বলেছেন যে তিন ব্যক্তির হিসাব কোথায় হবে সর্বপ্রথম হবে শহীদ কেন হবে তাকে জাহান নামে ফেলা হবে আলেম কেন হবে তাকে জাহান নামে ফেলা হবে সম্পদশীল কেন হবে তাকে জাহান নামে ফেলা হবে এই তিনজনের উল্লেখ কেন করলো কারণ এই তিনজন হইল মানুষের মার্জিয়া মানুষকে পরিচালনা করে এই তিনজন যদি আসলে নিজেরা ভালো থাকে যেমন তারা এমন পুরস্কারের অধিকারী আবার তারা যদি নষ্ট হয় বদনিয়তির শিকার হয় তারা এমন কি হবে ভোগান্তির শিকার হবে এটা উল্লেখ করা শুধু আখেরাতের সেই হিসাব হিসাবেই না দুনিয়ার মধ্যে তাদের একটা কি আছে প্রভাব আছে এই কারণেই যোদ্ধারা তারপরে সম্পদশীলরা আর ওলামায়াম এদের নির্দেশনাই কিন্তু মানুষের চলে এই জন্য আফগানিস্তানের মধ্যে ছিল সম্পদশীল বলেন রাজনীতিবিদ বলেন তারা ছিল কার পক্ষে শত্রুদের কিন্তু জনগণ এবং ওলামায়াম সোহাদারা মুজাহিদরা আর কারা ওলামায়াম শত্রুর মোকাবেলায় ছিল তো ওলামায়ামের উসিলাই কারা ছিল জনগণ ছিল এটাই নিয়ম এই জন্য যতক্ষণ পর্যন্ত ওলামায়াম সম্পৃক্ত না হবে জনগণও সম্পৃক্ত হয় না আর জনগণ সম্পৃক্ত না হলে ওই কাজ বাহ্যিকভাবে ওই ফলপ্রসূ কি হয় না কিন্তু যদি ওলামা একরাম সম্পৃক্ত হতে না চায় আল্লাহ কি তাদের মুখাপেক্ষি হয়ে বসে থাকবেন তখন তাদেরকে বাদ দিয়ে ভিন্নদেরকে তাদের স্থলে মিশে ওই আরবের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে যে আরবদেরকে বাদ দিয়ে ইসলাম রক্ষার জন্য আল্লাহ তালা কাবা কুপাসে বা মিলগায়া বুৎকা দিয়েছে কাবা তার প্রহরাদার পেয়েছে কোথায় মন্দির থেকে মন্দির থেকে কাবা তার প্রহরদার প্রহরাদার পেয়ে গিয়েছে কে তুর্কিরা এই তাতারিরা এরা মুসলিমদেরকে শেষ করে নাই পরে তাদেরই বিভিন্ন শ্রেণী মুসলিম হয়ে আবার ইসলামের রক্ষক হয়ে যায় নাই সোলজুকি বলেন মঙ্গ তুর্কি বলেন এই সবগুলি কি ছিল মুসলিমদেরকে ধ্বংস করে নেয় একসঙ্গে পরে তারাই আবার মুসলিমদের রক্ষাকারী হয়নি সারা পৃথিবীতে ইসলামের বিস্তারকারী হয়নি এখন মুখাতাব স্বাভাবিকভাবে ছিল আলামিরা সারা পৃথিবীতেই কিন্তু একটা পর্যায়ে এসে তারাই তো অপব্যাখ্যার মাধ্যমে কি ভিন্ন পথের দিকে সাধারণ জনগণ পরিচালনার মধ্যে লেগে যায়নি ব্যাপকভাবে কিছু তো ভালো আছে আলহামদুলিল্লাহ মানে স্বাভাবিকভাবে ভিন্ন পথগুলিতে মানুষদেরকে ইয়া করে বিভ্রান্ত করে ফেলেনি কিন্তু এই জন্য কি কাজ আটকে রয়েছে পৃথিবীতে মুসলমানদের উত্থান এবং কুফারদের মোকাবেলায় মুজাহিদদের অগ্রসরমান অবস্থাটা এটা কি থমকে গেছে না পিছনে সরে গেল আলহামদুলিল্লাহ এখন যে কোনো সময়ের তুলনায় খেলাফতের পতনের পর যে কোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে নয় অনেক ভালো অবস্থানে আছে পাশ্চাত্য মিডিয়া এগুলোকে প্রকাশ করে না মানুষ উৎসাহিত হয়ে যাবে বা কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে যাবে এই কারণে কিন্তু বাস্তবতা কি শুধু আফগানিস্তানে মুসলমানরা এখন শক্তিশালী সোমালিয়াতে নয় ওখানে কাফেরদের গোষ্ঠীগুলোকে নাকানি জবানি খাওয়াচ্ছে না মালিতে খাওয়াচ্ছে না ওগুলোর মধ্যে তো স্পষ্ট বিষয়গুলো আলহামদুলিল্লাহ বিশাল বড় বড় বিজয় মুসলমানদের বিভিন্ন অঞ্চলে প্রতি হয়ে আছে আলহামদুলিল্লাহ এগুলো বিস্ফোরণ তো একবার আরো বড় আকারে হবে ধামাচাপা দিয়ে রাখবে কতদিন এটা কাদের মাধ্যমে হচ্ছে ব্যাপকভাবে ওলামাই কারমের সেই সম্পৃক্ত তারা থাকলে তো পরিপূর্ণ বিজয় এসে যেত মুসলমানরা কাফেরদের মোকাবেলায় যুদ্ধে দাঁড়ালে কাফেররা কি টিকত কখনো টিকেছে ইসলামের পুরা ইতিহাসে কখনো কাফেররা মুসলমানদের বিজয়ে মুসলমানদের বিরুদ্ধে যখন মুখোমুখি আসছে কাফেররা কি হয়নি টিকতে পারেন এটি ইসলামের পুরা একেবারে ক্রোসের যুদ্ধের প্রথম দ্বিতীয় তৃতীয় সব যুদ্ধগুলির পরিণতি এটি এই জন্যই তারা কি করেছে যুদ্ধ তো তারা রেখেছেই কিন্তু যুদ্ধের আগে মুসলিম জাতিকে যুদ্ধের থেকে দূরে সরার জন্য যুদ্ধের স্পৃহা নষ্ট করার জন্য বিভিন্ন কলাকৌশল তাদের মধ্যে প্রয়োগ করে দিয়ে বড় একটা সফলতা তারা পেয়েছে এই জন্য যারা যুদ্ধ করতো তারাই এখন যুদ্ধের কী করে অপব্যাখ্যা করে আমেরিকার ব্যাখ্যায় ব্যাখ্যা করে এটা হলো তাদের একটা এই স্নায়বিক যুদ্ধটা এই ফিক্রি যুদ্ধটা দিয়ে আমরা পরাজিত হয়ে গেছি তারা একটা গজবুল ফিক্রি মুসলমানদের উপর তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য আগে তো সাম্রাজ্যটা ছিল তাদের সরাসরি সশরীরে পরবর্তীতে দেখছি সশরীরে তাদের জন্য বেশি সুবিধাজনক না এর চেয়ে বেশি তাদেরকে দিয়ে তাদের উপর সাম্রাজ্য কী করা ধরে রাখা তাদের দেশ থেকে রস চুষতে থাকবে তাদের অর্থনীতি নিজেরা কন্ট্রোলে নিয়ে যাবে কি আমাদের অর্থনীতি তাদের কন্ট্রোলে না কিন্তু কাদের মাধ্যমে তাদের মাধ্যমে সুদী ব্যবস্থার মাধ্যমে আর এগুলি প্রতিষ্ঠা করছে তাদের লোক দিয়ে তাদের লোক দিয়ে এই যে তাদের লোক দিয়ে কিন্তু ওরা রঙ্গে বংশে কাদের আমাদের কিন্তু লোক তাদের সাম্রাজ্যবাদটা এখন এইভাবে প্রতিষ্ঠিত রূপ পরিবর্তন করেছে আসলে সাম্রাজ্যবাদ পরিবর্তিত হয় না আমরাও স্বাধীন হইনি আর এই অনুভূতিটাও আমাদের মধ্যে কি নাই এটাই হলো সবচেয়ে বড় ওসাকিয়াতি ফাকদুসাকামে ফ ইন্নাহু কান আলী লাম্মা কান আলী আদাও আমার অভিযোগ হলো যে আমার অসুখ নাই এখন যখন অসুখ ছিল আমি অস্থির ছিলাম চিকিৎসার জন্য দৌড়াইতেছিলাম কিন্তু এখন আমার কি নাই অসুখ নাই চিকিৎসার জন্য দৌড়াই না চট্টগ্রাম মনে করি আমি সুস্থ এটাই হলো সবচেয়ে বড় মারাত্মক রোগ এটা এই রোগে আক্রান্ত হয়ে হয়ে পড়েছে পুরো উম্ম অনুভূতি সঙ্গে দেখেন যাদের কাজ করার কথা ছিল তারা না করার কারণে কাজ কি বন্ধ হয়ে আছে ওয়াস্তাবদিল কমান অন্যদেরকে আল্লাহ তালা পরিবর্তে নিয়ে আসছে এখানে আমার মূল বিষয়টা বলার উদ্দেশ্য হলো যে কাজ আলহামদুলিল্লাহ কি আছে চলো চলমান আছে এখন আমরা অনেকেই এই কাজের ব্যাপারে বিভিন্ন সোর্স থেকে অনুপ্রেরণা পাই পাওয়ার পরে কি করি পাওয়ার পরে প্রত্যেকেই আমরা এই কাজের কি হয়ে যাই চিন্তক হয়ে যায় ওই কাজের স্ট্র্যাটেজি নির্ধারক হয়ে যায় ওই কাজের একেবারে গোড়া থেকে সব কিছু সম্পন্ন করার জন্য নেমে যাই এখলাস ঠিক আছে হয়তো অনেক ক্ষেত্রে নিজেদের যোগ্যতা আছে কিন্তু আমার এই ক্ষুদ্র যোগ্যতা আর পুরা পৃথিবীতে চলমান এই বিশাল কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার পরে পুরা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত ইতিহাস এবং বাস্তবতার নিরিখে তিলে তিলে তিলে তিলে বিষয়গুলো জেনে মাঠে অভিজ্ঞতা লাভ করে তারা যে স্ট্র্যাটেজি নির্ধারণ করেছেন তাদের অভিজ্ঞতা তাদের যোগ্যতা এক পর্যায়ে আর এই কাজটা হলো জামাতবদ্ধ কাজ জামাত চলমান আছে আর এই জামাতের যোগ্য ব্যক্তিরা বাস্তবতা এবং পুরা দলিল শরীয়ত এবং হাজারো এবং লাখো পৃষ্ঠা ঘাটাঘাটি করে এবং বাস্তবে ময়দানে মোকাবেলা করে করে একটা স্ট্র্যাটেজি কী করেছে নির্ধারণ করেছে সেইটার সামনে আমি আর আপনি প্রত্যেকেই আলাদা আলাদা স্ট্র্যাটেজি বানায় জজ জজবা একটা পায় স্ট্র্যাটেজি বানায় বানায় নিজেরা কি করে শুরু করবে দল বানায় কাজ করা শুরু করে দেওয়ার চিন্তা করে এটা একদিক দিয়ে আমাদের জজবা তো ঠিক আছে কিন্তু এই জজবা ব্রেকহীন জজবা হয়ে যাচ্ছে ব্রেকহীন জজবাটা গাড়ি যে যে ব্রেক নেই এটা আসলে রাস্তায় চলার উপযোগী না এটা চললে কি করবে অ্যাক্সিডেন্ট করবে এই জন্যই অনেক ভাইরা দেখেন যে এমবির ভাইরা কি করেছে তাদের এগুলোর সম্পূর্ণ তস্তস হয়ে গেছে না কারণ আন্তর্জাতিক মানহাজ কি করে নাই ফলো করে আমাদের দেশে হরকত তারা আছে অস্তিত্ব শেষ পর্যন্ত তাদের বড় দলিরা আইডিপিতে গণতন্ত্রের মধ্যে ঢুকছে কিসের কারণে আন্তর্জাতিক মানহাজ ফলো না করার কারণে এরপরে ক্ষুদ্র ক্ষুদ্র আরও দেখেন সময়ে সময়ে বিভিন্ন জন কী করতেছে এইভাবে উন্মতের শুধু এটাই না মু একটা আইএস এটা আন্তর্জাতিক মানহাজ কি করে নাই ফলো করে নাই নিজেরা নিজেদের আপন থেকে বিশাল বড় একটা তারা শক্তিশালী হয়ে গেছিল এবং তাদের একটা আন্তর্জাতিক নেটওয়ার্কও ছিল কিন্তু তারপরও আন্তর্জাতিক মানহাজ যেটা ছিল তিলে তিলে গড়ে উঠেছিল শেখ হোসামা শেখ হাইমান জাহরি ওনাদের এবং সাইফ আল আদেল বা বড় বড় অভিজ্ঞ সালারদের আবু সাবাসরি আবু করার রাজি এই সমস্ত ব্যক্তিদের ইয়ে অভিজ্ঞতার দ্বারা ওগুলোকে তারা কি করে নেয় ওগুলো করে নেয় আমলে নেয় নেই আবু সওয়াজার খাব ইরাহিম আল্লাহ তালা মাফ করে দিলেন ওনারে কত বড় কী ছিলেন বীর বাহাদুর ছিলেন কত বড় সফল ইয়া ছিলেন কিন্তু স্ট্র্যাটেজির ক্ষেত্রে ওনাদের থেকে বিচ্ছিত থাকার কারণে সাময়িক তো একটা সফলতা দেখা গেছে কিন্তু পরবর্তীতে উন্মতের কতগুলো মানে এই জজবা সেখানে কি হয়ে গেল নষ্ট হয়ে গেল বাহ্যিক ফল ছাড়া এইগুলো যদি উন্মতের মূল কিয়ের সাথে স্টিমের সাথে সংযুক্ত থাকতো কি পরিমাণ শক্তিশালী হইতো ইঞ্জিনটা বরং এটা এখন আরো বিস্ফোরা হয়ে বরং এই উম্মতের মূল ইয়াকে কি করতেছে এই তালের মূল ধারাকে আরো কি করতেছে দুর্বল করতেছে যেখানে এটার দ্বারা আরো শক্তিশালী হওয়ার কথা ছিল এই বাষ্পগুলি দিয়া আরো কি হওয়ার কথা ছিল শক্তি হওয়ার কথা ছিল এগুলি উল্টা কি হচ্ছে বাধার সৃষ্টি করতেছে এই জন্য আসলে এই স্ট্র্যাটেজি সবাই নির্ধারণ করে না সেনাবাহিনীর মধ্যে দেখেন বিভিন্ন শ্রেণী থাকে জেনারেলরা থাকে কর্নেলরা থাকে মেজররা থাকে ক্যাপ্টেনরা থাকে সৈনিকরা থাকে সৈনিকদের কাজ কি সংখ্যা সৈনিকদেরই বেশি থাকে জেনারেলের সংখ্যা কি থাকে কম থাকে তো জেনারেল সংখ্যা কমই থাকবে জেনারেল সংখ্যা তো দরকার নাই আমি আর আপনি প্রত্যেকে স্ট্র্যাটেজি নির্ধারক হওয়ার দরকার কি যে স্ট্র্যাটেজি ওনারা বানিয়ে রেখেছে সেই স্ট্র্যাটেজি ফলো করা সেটাকে বাস্তবায়ন করা সেই আলোকে সৈনিক হিসাবে আমাদের দৌড়াদৌড়ি করা ছুটাছুটি করা আমাদের কাজ যথেষ্ট ছিল না আর আল্লাহ তালা প্রত্যেককে ওই পর্যায়ের বানানো না একটা মৌচাকের মধ্যে রানী হয় কয় একটা হয় চার পাঁচটা কিন্তু অন্যগুলির রানী কি করে মেরে ফেলে কিন্তু বেশিরভাগই হয় কি সৃষ্টিগতভাবে বেশিরভাগই হয় শ্রমিক আল্লাহ সৃষ্টিগতভাবে কয়টা বানান শ্রমিক কি বানান বেশি বানান আর রানী বানান কয়টা এক দুইটা এক দুইটার মধ্যে তো চাকের মধ্যে দুইটা থাকে না থাকে কয়টা শেষ হয়ে ওই চাক ভাগ হওয়ার জন্য এক দুইটা বেশি বানানো অনেক সময় পলায় একটা কি করে চলে যায় রানীর আক্রমণ থেকে বেঁচে তখন সে আরেকটা দল গঠন করে এইভাবে ওদের বংশ বিস্তার হয় আর চাক বাড়ে সেটা ভিন্ন একটা প্রক্রিয়া আল্লাহ তালা রেখেছে কিন্তু এটা আমি উদাহরণ এই জন্য দিয়েছি যে আসলে নেতৃত্বের পর্যায়ের লোক কি বেশি লাগে না আর আল্লাহ তালা সৃষ্টিগতভাবে বেশি কি করেন না বানানো কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ কি করেন বানান আমাদের প্রয়োজন হচ্ছে তাদেরটাকে ফলো করা আমরা চাই কি আমি একটা কি করবো আলাদা আমি খুব বেশি বুঝি আলাদা স্ট্র্যাটেজি নির্ধারণ করব বাংলাদেশকে আমি বাংলাদেশকে আমি যুদ্ধের উপযোগী কিনা বা আমার যুদ্ধের স্ট্র্যাটেজিটা কী হবে আমার শত্রুকে হবে হা কাজা নালাল জেহাদ আওয়ানু রিদ ওখানে জেহাদের শত্রুদের স্তর ওনারা বিন্যাস করছেন এগারোটা স্তর লেখছেন কোন শত্রুর সাথে কী আচরণ করতে হবে কখন কতটুকু করতে হবে এগুলো নির্ধারণ করতে বড় একটা স্ট্র্যাটেজি হলো কাফেরদের ইচ্ছা আমরা যদি অনেকে এই মোর্তার শাসকগুলো কাফের এদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ যুদ্ধ জায়েজ কিন্তু স্ট্র্যাটেজি কি কাফেররা চাইছে এদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে থাকি আমরাও মরি ওরাও মরুক ওরা মারবে আমাদেরকে আমরা মারবো ওদেরকে এই মারামারির খেলার মধ্যে আমরা পরে থাকবো কাফেররা তার আপন জায়গায় নিরাপদে থাকবে সারা জীবন গুটি চালতে থাকবে একটাকে আমরা মারবো আরেকটাকে বসাবে আরেকটাকে মারবো আরেকটাকে বসাবে ওদের কাছে ওদের গোলামের অভাব আছে আমরা এই ইয়ার পিছনে আজীবন চলে থাকবো কিন্তু এই জন্য শাইখ হোসামা রহিমাউল্লাহ ওনাদের স্ট্র্যাটেজি ছিল যে না আইম্মাতুল কুফ এটাকে আমরা কি করবো শত্রু বানাবো অতিরুল্লাদিনা ইয়ালুনা কুমিনাল কুফারে কোরআনে আছে যে নিকটবর্তী কাফেরকে কী করে হত্যা করে কিন্তু সমস্ত মোবাসের মহাদেশদের অভিমত যে নিকটবর্তী কাফেরদেরকে হত্যা করা এর অর্থ এটা না যে এদের সাথেই যুদ্ধ করা ফরজ দূরবর্তীদের সাথে যুদ্ধ করা জায়েজ নাই বিষয়টা এমন না এটাও একটা কৌশল সেটাও একটা কৌশল কিন্তু বর্তমান পৃথিবীর বাস্তবতায় কোন কৌশলটা আইম্মাতাল কুফরের নির্দেশও কি জগরণের নির্দেশ কতিল আইম্মাতাল কুফরি কুফুরের নেতৃত্বকে কী করো হত্যা করো এখন এই দুই কৌশলের কোন কৌশলটা বেশি প্রযোজ্য এই বর্তমান গ্লোবাল ভিলেজের মধ্যে পুরা পৃথিবীর একটা গ্লোবাল ভিলেজ না একখান থেকে আরেকখানে শক্তি স্থানান্তর করা ওয়ান টু এর ব্যাপার না এখন আমি এই শত্রুর সাথে যদি লেগে থাকি ওই শত্রু নিরাপদে থাকে কিন্তু আমি যদি গোড়ার শত্রু মূল বড় শত্রুকে শেষ করে দিতে পারি এই শত্রু আমার সামনে টিকবে না এখন স্ট্র্যাটেজি কোনটা পুরোটা এই অবস্থাটাও মুজাহিদদেরও সবার প্রাথমিক পর্যায়ে বুঝে আসেনি জেহাদ করার পর আফগানিস্তানের জেহাদ রাশিয়ার সাথে হয়েছে এখন সারা পৃথিবীর মুজাহিদরা অংশগ্রহণ করেছে তাদেরও বেশি গিয়ে আসেনি বুঝে আসেনি বুঝে আসবে অল্প কিছু মানুষের সেই হিসেবে তারা পরবর্তী যুদ্ধের সব নকশা কৌশল নির্ধারণ করেছেন এবং সেইভাবে অগ্রসর আলহামদুলিল্লাহ এই সফলতা এখন পর্যন্ত কি করেছেন পৌঁছেছে ওনাদের সব এবং সারা পৃথিবীতে তাদের এই সবের মাধ্যমে তারা কি হচ্ছেন সফল সফলতা পাচ্ছেন আর কাফেররাও বুঝতে পারছে যে এরা যে ঠান্ডা মাথা যে দূরদর্শিতা এবং যে কৌশলগতভাবে অগ্রসরমান এদেরকে না দমাইতে পারলে আমরা কী করবো না ঠিক না এই জন্য কখনো কখনো এরা এই কৌশল থেকে ভিন্ন কৌশলের মুজাহিদদেরকে মাঝে মধ্যে তারা কি করে ছাড় দিয়ে দেয় যে ওরা বেড়ে যাক ওরা অগ্রসর হয়ে যাক জেহাদকে বদনাম করা জেহাদকে ক্ষতিগ্রস্ত করা আমাদের জন্য কি হবে সহজ হবে কিন্তু ঠান্ডা মাথার কৌশল পরিপূর্ণ সুন্দর উন্নত কৌশল নিয়ে যারা অগ্রসর হইতেছে এরা যদি আগে বাড়ে তা আমাদের পতন নিশ্চিত যাই হোক আলহামদুলিল্লাহ কিতাল হকের উপর এখনো কি আছে চলমান আচ্ছা। আছে এবং চলমান আছে বাস্তবসম্মত উপায়েই এবং এই বাস্তবসম্মত উপায়ে বাস্তবতার কে মেনে নিয়ে দুনিয়ার সবগুলি কৌশল যথাযথভাবে গ্রহণ করে যে জামাত আলহামদুলিল্লাহ কাজ করতেছেন এদেরও নাগাল পাওয়া সারা পৃথিবীতেই কি এখন সম্ভব আল্লাহ এই বিষয়টা আল্লাহ তারা কী করে দিয়েছেন সহজ করে দিয়েছেন সারা পৃথিবীতেই তাদের জাল কি আছে বিস্তৃত আছে শুধু আমরা যথাযথভাবে সেটাকে তালাশ করে সেটাকে নিলেই হয় এই বিষয়গুলো এখন কোনো ইয়া না রাখা ঢাকা না ঘোরছাপি না যদিও কৌশলগত কারণে জামাত কি থাকতে হয় কাফেরদের নাগালে বাইরে থাকার জন্য ধরাসর বাইরে থাকার জন্য নিজেদেরকে আত্মগোপন করতে হয় কিন্তু বিষয়গুলি কি গোপন এতটুকুও যে খুঁজে পাওয়ার যোগ্যতা যার নাই তার আসলে সে কোনো কাজের কিনা যোগ্য না তাহলে তার অযোগ্যভাবে উল্টাপাল্টাভাবে কাজ করার চেয়ে বসে থাকাটাও তার জন্য কি একটা ধৈর্য তারা যেহাদের জন্য ধৈর্য ফরজ ধৈর্য ফরজ বলতে একেবারে যুদ্ধের মাঠেও ধৈর্য ফরজ এখন শত্রু একটা সামনে দিয়ে যাচ্ছে কৌশলগতকরণে বলা হচ্ছে তোমার হাতে অস্ত্র আছে ট্রিগার টিপলে সে শত্রু মরবে কিন্তু এই শত্রুকে এখন কি করা যাবে না মারা যাবে না তো সেই সময় কি আমি বলবো যে আমি কেতাল করবো আমি মেরে ফেলবো শত্রুকে জান্নাতে চলে যাবো কাফের মেরে না ধৈর্য ধারণ করা ফরজ ধৈর্য ধারণ করা আমি একজনকে মারবো আর দশজন সতর্ক হয়ে যাবে এখন আমি তাকে যদি ছেড়ে দিতে যাই তাহলে তারা কাফেল থাকবে ওর পিছন থেকে আমরা মারা শুরু করে দিই এটা একটা উদাহরণ দিলাম তো ওখানেও ধৈর্যের প্রয়োজন নেই তো ধৈর্যের প্রয়োজন আছে এখানে এখানে এই পথে চলতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন ইসবির ও অরবিত এখানে সবরের সবচেয়ে বড় পরীক্ষাটা এই জন্য কাজ করার ক্ষেত্রেও আমাদের একটা সবর যতটুকু আমার যোগ্যতা আছে যতটুকু সম্ভাবনা আছে এটাকে আমরা কাজে লাগাই জজবাকেও কাজে লাগাই বাকি সুনিয়ন্ত্রিতভাবে ব্রেকের মাধ্যমে যারা কাজ করতেছেন তাদের স্ট্র্যাটেজি তাদের নির্দেশনা মাফিক আমরা যদি কাজ করি তাহলে আমি জমাতের সাথে কী হলাম শরিক হইলাম আর বিচ্ছিন্নভাবে যদি কাজ করি তাহলে আমি জমাতের আরও ক্ষতি করলাম কাজ এই কাজ করার চেয়ে বরং চুপ থাকা আমার কিছু বেশি ভালো ছিল কারণ শত্রুকে আমি সজাগ করে দিচ্ছি আমি একটা ফুটফাট কাজ করতেছি অত স্ট্র্যাটেজি না এখানে ফুটফাট করা শত্রু অ্যালার্ট হয়ে যাচ্ছে তারা তৎপর হয়ে যাচ্ছে যে যারা সত্যিকার কাজ করতেছে তারাও বাধাগ্রস্ত হচ্ছে হচ্ছে না অথচ এখানে স্ট্র্যাটেজি না এটা উপযোগী না এখানে ইয়া করার আমি শুধু এটাকে দমায় কী করতে পারবো না শেষ করতে পারবো না যদি মূলকে আমি কী করতে না পারি শেষ না করতে পারি কুয়ার মধ্যে ইঁদুর রেখে আমি বালতি বালতি পানি উঠাইলেও কুয়া কি হবে না পাক হবে না ইঁদুর তোলার চেষ্টাটা আমার জন্য এখন কি এটা কি করতে হবে ওরা তো এই ইয়ার মতো পিছনে দিয়ে তারা এই ইঁদুর রয়েই গেল আমি একটাকে সরাইলে আরেকটা আসে একটাকে সরাইলে আরেকটা আসে একটাকে সরাইলে আরেকটা আসে হ্যাঁ ওকে যদি সরাই দিতে পারি তাহলে আমি এখানে এ তো আমার সামনে টিকবেই না আল্লাহ আমাদেরকে বিষয়গুলি বুঝার আমল করাতে সুহান আল্লাহ